দর্শক বিন্দু আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাহর তহাবি রহমতুল্লাহ রচিত বয়ান এতকাদ আহলসুনুল জামা আহলসুনুল জামাতের আকিদার বর্ণনা এই ছোট্ট গ্রন্থটি নিয়ে এই মতনের মধ্যে তিনি অনেক আকিদার মৌলিক তিনি দিয়ে দিয়েছেন যেগুলো আলোচনা আমরা ধারাবাহিকভাবে করে যাচ্ছিলাম আমরা আমাদের আলোচনার ধারাবাহিকতা এসেছিলাম ইমাম আবু জাহর তহাবি রহমতুল্লাহ আলাই যে আল্লাহর নাম এবং গুণ সম্পর্কে যে তথ্য দিয়েছেন সেগুলো নিয়ে তিনি বলেছিলেন ইন আল্লাহ আজ্লা হাইয়ুন তিনি চিরঞ্জীব লা ইয়ামুদ কখনো তিনি মারা যাবেন না ওয়াকাইয়ুমুল্লা ইয়ানাম এবং সর্বসত্তার ধারক কখনো তিনি ঘুমান না এখানে তিনি বেশ কিছু নীতির দিকে ইঙ্গিত করেছেন সেই নীতিগুলি নিয়ে আমরা আলোচনা করেছিলাম আল্লাহর নামের ব্যাপারে পাঁচটি নীতির ব্যাপারে আলোচনা করেছিলাম যে এই পাঁচটি নীতি অবশ্যই খেয়াল রাখতে হবে আজকে আমরা আরো কয়েকটা নীতি আলোচনা করব সেগুলো আমরা আমাদের এই ধারাবাহিক ধারাবাহিক আলোচনার মধ্যে চলে আসবে গত পর্বে ধারাবাহিকতা আমরা আলোচনা করবো যে একটি এক নম্বর নীতি ছিল গত পর্বে যে আল্লাহ তালার নামগুলো সবই সুন্দর দ্বিতীয় হচ্ছে যে আল্লাহ তালার নামগুলো একদিক থেকে তার নামের উপর প্রমাণবহ দ্বিতীয় অন্যদিক থেকে তার গুণের উপর প্রমাণবহ তৃতীয় যে আলোচনা ছিল সেটা হচ্ছে আল্লাহ তালার নামগুলো কখনো কখনো পরিপূর্ণ জিনিসের উপর প্রমাণ করে যে না নাম সত্তার উপর প্রমাণ করে আবার গুণের উপর প্রমাণ করে আবার কখনো কখনো শুধু কেউ কেউ বলতে পারে যে তার একটা নামও শুধু নাম বলতে পারে যে এদের নামগুলো বুঝাচ্ছে আবার বলতে পারে যে শুধু গুণ বুঝাচ্ছে আবার বলতে পারে যে নাম গুণ এগুলো বুঝাচ্ছে আরও নাম গুণ আছে সেগুলো সাব্যস্ত করছে দাবি করছে যে সেগুলিও আছে এটাকে বলা হয় ততাবুক তাদামুন এবং এলতেজাম এই তিনটি জিনিসকে সাব্যস্ত করে এরপর আমরা বলেছিলাম যে আল্লাহ তালার নামগুলো তৌকিফি ওহি নির্ভর চার নম্বর যেটা যে আল্লাহ তালার নামগুলো ওহি নির্ভর নিজে বিবেক দিয়ে কোনো নাম সাব্যস্ত করা যাবে না পাঁচ নম্বর আমরা বলেছিলাম আল্লাহ তালার নাম কোনো সংখ্যা দ্বারা সংখ্যায়িত নির্ধারণ করা যাবে না বরং অনির্ধারিত তার নামের কোনো শেষ নেই হ্যাঁ তবে নিরানব্বইটা নাম এমন নাম আছে যেগুলো দিয়ে আল্লাহকে আহ্বান করলে আল্লাহ তালা জাহালাল জান্না বলে রসুল্লাহাম বলে দিয়েছেন সে জান্নাতে প্রবেশ করবে আজকে আমরা আলোচনা করব আল্লাহ তালার আরে আরও তিনটি আল্লাহ তালার নামের ব্যাপারে আরও তিনটি নীতি নিয়ে ছয় নম্বর নীতি হচ্ছে এটা যে আল্লাহ তালার নামগুলো আল্লাহ তালা যখন কোনো নাম তার জন্য সাব্যস্ত করেন তখন সেখানে তিনটি জিনিস সাব্যস্ত এক নম্বর হচ্ছে তার নামটা সাব্যস্ত হয় দ্বিতীয় হচ্ছে তার গুণটা সাব্যস্ত হয় এটার সাথে একটা গুণ জড়িত থাকে তিন নম্বর হচ্ছে কিছু হুকুম সাব্যস্ত হয় কিছু সেটা দাবি সাব্যস্ত হয় এক নম্বর যেমন আল্লাহ তালার তিনি নাম দিয়েছেন খালেক খালেক তার একটি নাম সাব্যস্ত হয়েছে দ্বিতীয় তিনি তার নাম দিয়েছে এর সাথে খালেক যেমন নাম সাব্যস্ত সাথে সাথে সাব্যস্ত হচ্ছে তার গুণ খালক যে তিনি সৃষ্টি করেন তিন নম্বর হচ্ছে খালক সৃষ্টি করার অর্থ হচ্ছে যে তিনি সৃষ্টি করবেন তিনি অবশ্যই রিজিক দিবেন তিনি অবশ্যই তাকে দেখাশোনা করবেন তার বিভিন্ন জিনিস পরিচালনা করবেন তাহলে তিনি একটি খালেক আল্লাহ একটি নাম এর সাথে নাম সাব্যস্ত হচ্ছে গুণ সাব্যস্ত হচ্ছে এবং গুণের দাবিগুলো সাব্যস্ত হচ্ছে গুণের দাবিগুলো সাব্যস্ত নাম এবং গুণ এগুলির সাথে সাথে গুণের দাবিগুলো সাব্যস্ত হচ্ছে তাহলে একটি নামের সাথে আল্লাহ তালা এক একটি নামের সাথে আমরা দেখতে পাই যে তিনটি জিনিস জড়িত নাম গুণ তারপরে তার এই নামের কি চাহিদা সেটাও সাব্যস্ত হচ্ছে এই এইটা হচ্ছে একটি মৌলিক কায়দা প্রত্যেকটি নামের সাথে অবশ্যই গুণ থাকবে এবং সেটার চাহিদা থাকবে এটা একটি কায়দা এটি একটি মূলনীতি নামের ব্যাপারে সাত নম্বর কায়দা সেটা হচ্ছে আল্লাহ তালার নামগুলো তো এলহাদ করা যাবে না এলহাদ অর্থ হচ্ছে কোরআন করিম আল্লাহ তালা বলেছেন অলিল্লাহ আসমাউল হোসনা ফাদরুহু হুবিহা ওয়াজারুল্দিন হেদুন ইউল হেদুন এফি আসমাই সাইজান বা কানু ইয়াহমালুন যে আল্লাহর অনেকগুলো নাম সেগুলি তাকে আহ্বান করো আল্লাহর সুন্দর নামগুলো সেগুলি তাকে আহ্বান করো তারপর বলছেন আল্লাহ তালা ওয়াজারুল্দিন ইউল হেদুন এফি আসমাইহি আর তাদেরকে ছেড়ে দিন যারা আমার নাম নিয়ে এলহাদ করে সাইজান বা কানু ইয়াহমালুন তারা যা করে তার শাস্তি তারা পেতে হবে তাদেরকে শাস্তি দেওয়া হবে এখানে এলহাদ বলা হয়েছে এলহাদ অর্থ হচ্ছে লাহাদ অর্থ হচ্ছে কোনো কিছু মূল জিনিস থেকে বাঁকা করে অন্য জিনিসে নিয়ে যাওয়া এই জন্য কবরকে লাহাদ বলা হয় যে কবর সরাসরি করে খোদাই করে এক পাশে কর্তন করে সেখানে মেয়েদকে ঢুকিয়ে দেওয়া হয় সেটাকে বলা লাহাদ কবর আবার কিছু কবর আছে শাক কবর যেটাকে সরাসরি ছিদ্র করে সব মাটি খোদাই করে সেটাকে রেখে দেওয়া হয় তারপর মাটি দেওয়া হয় এটাকে বলা শাক কবর তো দুইটি মদিনাবাসীদের কবর ছিল নিয়ম ছিল এবং দুইটার মধ্যে এখনো উম্মতে মুসলিমের মধ্যে দুই ধরনের কবর রয়েছে একটা বলা হয় আমাদের দেশে বিভিন্ন সময় বলা হয় বগলি কবর একটা বলা হয় সোজা কবর দুই ধরনের কবর দেওয়ার নিয়ম রয়েছে এখানে যে শব্দটি আমরা বলছি লাহাদ কেন বলা লাহাদ বলে একটা মূল জায়গা থেকে অন্যদিকে অন্যদিকে ফিরিয়ে দেয়া তো আল্লাহ তালার নামের ব্যাপারে মূল মূল অর্থ থেকে অন্যদিকে ফিরিয়ে দেওয়াকে আল্লাহ তালা কঠিনভাবে তিরস্কার করেছেন এবং বলেছেন জারুল্লাজিনফি আসমাই যারা এই কাজটি করে আমার নামকে নিয়ে বিকৃত করে আমার নামকে নিয়ে অন্যদিকে টেনে নিয়ে যায় নামের অর্থ পরিবর্তন করে অথবা নাম যা চায় তা দেয় না যারা আমার জন্য সাব্যস্ত করে না তাদেরকে ছেড়ে দিন তাদেরকে আমি যে তারা যে আমল করে তা শাস্তি আমি তাদেরকে দিব তাহলে কঠিনভাবে আল্লাহ তালা তিরস্কার করেছেন এবং হুঁশিয়ার করেছেন সাবধান করেছেন যারা আল্লাহ তালার নাম নিয়ে এলহাদ করে আল্লাহ তালার নামের এলহাদ কিভাবে হয় সেটা আমরা এখন আলোচনা করব আল্লাহ তালার নামের এলহাদের কতগুলি কারণ থাকতে হবে এক নম্বর হচ্ছে অস্বীকার করা যেমন আল্লাহ তালা তার নাম দিয়েছেন যেগুলিকে কেউ অস্বীকার করলো যেমন আল্লাহ তালা তার নাম দিয়েছেন যে তিনি ফাহালুল্লিমা ইউরিদ যা তিনি চান তাই তিনি করেন এটাকে অস্বীকার করলো মোতাজিলা যে না আল্লাহ তালা বন্দার বন্দার ব্যাপারে বন্দার নিজেই ক্ষমতাশীল নিজের কাজ নিজে করতে পারে আল্লাহ তালা তিনি চান না বা আল্লাহ তালা বন্দার কখনো আল্লাহ তালা বন্দার জন্য কোনো কিছু মন্ত্রে কোনো কিছু করে নাই বন্দা নিজের কাজ নিজে করেছে যারা এটা সাব্যস্ত করেছে তারা আল্লাহ তার নামকে গুণকে অস্বীকার করছে অনুরূপভাবে আল্লাহর নামকে জাহামিয়ার আল্লাহ সমস্ত নামকে অস্বীকার করেছে তারা মনে করেছে নামে যদি মিল থাকে অর্থ নাম নাম হলে সত্তা হয়ে যাবে কয়েকটা সপ্তাহ হয়ে যাবে তারা এই সমস্ত উদ্ভট চিন্তা করে আল্লাহ তালা নামগুলোকে নামগুলোকে অস্বীকার করেছে কোরআন সুন্না যে সমস্ত নাম এসেছে সুন্দর নাম অর্থ সেগুলিকে সেগুলিকে অস্বীকার করেছে কখনো কখনো সেগুলোর অস্বীকার করেন অর্থকে অস্বীকার করে সেটাও কিন্তু এলহাদের ভিতরে পড়বে আল্লাহ তালার নাম যিনি গাফুর দয়াবান এখন না গফুর ক্ষমাশীল ক্ষমা করতে হলে তো দয়া আসতে হবে দয়া হলে অন্তর অন্তর থাকবে অন্তর থাকলে নরম হবে না না না আল্লাহর জন্য গাফুর সাব্যস্ত করা যাবে না হজবিল্লা আল্লাহ যেখানে সাব্যস্ত করছেন আপনি সেখানে সাব্যস্ত কেন করবেন না কোরআন এবং সুনা গাফুর নাম সাব্যস্ত হয়েছে রাহমান নাম সাব্যস্ত হয়েছে আপনি সে কেন করবেন না সেটা সাব্যস্ত করবেন এই জন্য অস্বীকার করার ধরন হচ্ছে যে কখনো কখনো শব্দটাই আল্লাহ তার নামগুলি অস্বীকার করে কখনো তার অর্থকে অস্বীকার করে থাকে এ দুইটাই দুইটাই করা যাবে না দুইটাই করলে এলহাদ হবে আল্লাহর নামের সাথে দ্বিতীয় এলহাদ হচ্ছে কেউ কেউ আল্লাহ তালার নামগুলি সাব্যস্ত করে সাব্যস্ত করে মানুষের মতো করে অর্থাৎ মানুষ যেরকম দয়ালু মানুষের মতো করে অর্থাৎ তাদের উদাহরণ দেয় যে মানুষের মতো বা সৃষ্টির কারো মতো করে যখন উদাহরণ দেয় তখন সেটা এলহাদ ফি এটাও একটা এলহাদ হবে অর্থাৎ তাঁতিল প্রথম যে অস্বীকার যেমন করছে এটা যেমন এলহাদ তেমনি তসবিজ এটা এটাও এলহাদ অর্থাৎ আল্লাহ তালার মতো আল্লাহ তালার নাম এবং নামগুলোকে কোনো মানুষ কোনো সৃষ্টির কারো মতো করে সাব্যস্ত করাটাও এলহাদ বা আল্লাহ নামকে অস্বীকার করার রূপান্তর আল্লাহ তালার নামকে নামকে এলহাদ নামের সাথে এলহাদ করার রূপান্তর আল্লাহ তালার নামকে এলহাদ করা বুঝাবে অর্থাৎ কেউ যেন আল্লাহ তালার নামগুলোকে নামগুলোকে মানুষের মতো করে না বুঝে প্রথমে প্রথম যারা ছিল তারা পুরোপুরি অস্বীকার করেছে জাহমিয়ারা এবং মমতাজাদের একটা অংশ অস্বীকার করত আবার কেউ কেউ সেটাকে মানুষের মতো করে বুঝছে মোমাস্তিলা যারা তারা বছর মোমাস্তিলা যারা ছিল তাদের মধ্যে বিখ্যাত ছিল জওয়ালিকি জাওয়ালিকি এবং সালেম জাওয়ালিকি এরা ছিল বিশেষ করে পূর্ববর্তী যে সমস্ত শিয়ারা ছিল তারা পরবর্তী শিয়ারা অবশ্য সরাসরি অস্বীকার করেছে তারা জাহামিয়াদের দলে চলে গেছে যারা আল্লাহর নামগুলিকে অস্বীকার করে বলছে পূর্ববর্তীরা আল্লাহর নামগুলোকে আল্লাহ মানুষের মানে সৃষ্টির সাথে তুলনা করে দিয়েছে এটাও কিন্তু এলহাদ এটাও করা যাবে না তিন নম্বর হচ্ছে যে কেউ কেউ আছে আল্লাহর নামগুলোকে আল্লাহ আল্লাহ তালাকে মানুষ দিয়ে মানুষের আল্লাহ তালাকে মানুষের কোনো নিজস্ব বানানো কোনো শব্দ দিয়ে ডাকে যেমন নাসারার আল্লাহকে আব বলে যে আল্লাহ হচ্ছেন আব আবার তো তার কাছে ফিরে যাবে অর্থ অথবা পিত কেউ কেউ বলে পিতা পুত্র এবং রহুল কদুস বা পবিত্র আত্মা এইভাবে তারা তিন ভাগ করছে তো আল্লাহকে পিতা নামে ডাকা যায় নেই তেমনি আল্লাহকে ঈশ্বর নামে ডাকা যায় নেই ভগবান নামে ডাকা যায় নেই এই নামগুলো ডাকলে আল্লাহর নামের সাথে এলহাদ হবে আল্লাহর নাম নামকে নাম নামের সাথে আপনার কুফুরি করা হবে এবং সেটা গুনার কাজ হবে সেটা হবে এলহাদ যেটার ব্যাপারে আল্লাহ তালা সাবধান করেছেন এবং কঠিন তিরস্কার উচ্চারণ করেছেন তিরস্কার উচ্চারণ করেছেন এই কাজটি করে থাকে কারা যেমন অনেকটা ফারা বলেছে আল্লাহ আকলুল ফাআল আল্লাহ তালা হচ্ছে আকলুল ফাআল অর্থাৎ কর্মক্ষম বিবেক কর্মক্ষম বিবেককে আল্লাহ তালা নাম দেওয়া জাহেজ নেই কেউ কেউ আল্লাহ তালা নাম দিয়েছেন ওয়াজিবুল উজুদ আর ওজিবুল উজুদ আল্লাহর কোনো নাম নয় এই জাতীয় নাম দিয়ে আল্লাহকে দেখা যাবে না এই জাতীয় ইল্লা কেউ কেউ ইল্লাল ফায়লা যে তিনি হচ্ছেন কার্যকারণ নাম দিয়েছেন আল্লাহ তালাকে সেটাও আল্লাহ তালার নাম দেওয়া যাবে না কেউ কেউ নাম দিয়েছেন খোদা খোদা নাম আল্লাহ তালার জন্য দেওয়া যাবে না কারণ এটা আল্লাহ তালা আল্লাহ তালাকে নিজের পক্ষ থেকে কোনো নাম দিয়ে ডাকা যাবে না এটাও এলহাদ এটাও এলহাদ তো এলহাদ পরিত্যাগ করতে হবে মৌলিকভাবে চার নম্বর হচ্ছে যে কাজের মধ্যে এলহাদ হয় তা হচ্ছে আল্লাহ তালার কোন আল্লাহ আল্লাহ তালার কোন নামকে বিকৃত করে অক্ত অংশকে নিয়ে অন্য কারো নাম দেয়া আল্লাহ তালার কোন নামের একটা অংশ নিয়ে অন্য কাউকে নাম দেয়া যেমন আল্লাহ তালার নাম হচ্ছে আজিজ আজিজ হচ্ছেন পরবর পরাক্রমশালী কিছু মানুষ আছে আগেও পরেও বিশেষ করে আরবের মুশিকরা তখনকার সময় আল্লাহ তালার নাম আজিজকে বদলিয়ে নাম রাখছে অজ্জা অর্থাৎ আল্লাহ তালার আজিজের নামের সেখান থেকে নিয়ে তা একটি মূর্তির নাম রেখেছে অজ্জা এবং অজ্জা অর্থ সম্মানিত মনে করছে আল্লাহ তালার কন্যা হিসেবে কোরআনে কারিমে আল্লাহ তালা এটা উল্লেখ করে তাদেরকে তিরস্কার করেছেন আল্লাহ তালা বলেছেন যে আফার আইতুমুল্লাহতা ওয়াল অজ্জা ওয়া মানাতা উখরা আলাকুমুল আলাকুমুল রিজা আল্লাহ তালা অস্বীকার করেছেন যে এইভাবে তোমরা আমার নামগুলোকে দিয়ে অন্য কাউকে ভাগ ভাগ করে কাউকে নিয়ে ডাকো না তোমরা কিভাবে রাত লাত মানাত এগুলি তোমরা কেন মানাচ্ছ আল্লাহ নামকে পরিবর্তন করে তারা লাত বানিয়েছে তারা লাত বানিয়েছে অর্থাৎ তারা আল্লাহ নামের মহিলা রূপ নিয়েছে এবং বলেছেন যে আল্লাহ তালার কন্যা হিসাবে সেটা প্রথমে ছিল এক লোক লাত নামে এক লোক সে একটি লোক ছিল সে হাজিদেরকে কানে ইয়েলুত্তু সাউিক সে ছাতু বানাইয়া পিসে পিসে মানে হাজিদের খাওয়াতো সোয়াবের আশা পরবর্তীতে এই যে যে জায়গা বানাইতো সেটা নাম হয়ে গেল লাত এবং পরবর্তীতে এটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে নাম হয়ে গেল যে আল্লাহ তালারই একটা নামের একটা নামে আল্লাহ নামের অপভ্রংশ করে তারা চিন্তা করলো যে লাত হিসেবে কোনো মূর্তিকে স্থাপন করা যাবে আল্লাহর কন্যা বানিয়ে আল্লাহ তালার এই কন্যা বানিয়ে সেগুলোকে তারা মানুষের সামনে পেশ করতে আরম্ভ করলো কোরআন কারিমে আল্লাহ তালা বলেছে ইন্নআল্লাহিল আখরাতিউসামুনাল উনসা ওমা কেমিন তাদের কোনো জ্ঞান নাই যারা এই কাজটি করে থাকে আল্লাহ তালার জন্য এই সমস্ত নাম যারা সাব্যস্ত করছে নাম পরিবর্তন করে আল্লাহর নাম হচ্ছে আল্লাহ আল্লাহ এটাকে পরিবর্তন করে আল্লাহ বানিয়ে ফেললো কেন যে তার একটা কন্যার নাম দিব আমরা তা যেহেতু আছে তাই তা নিজ দিয়ে কন্যার নাম দিয়ে তিনি আল্লাহ সাব্যস্ত তারা করছে তো এই যে সাব্যস্ত করছে এটা কিন্তু একটা এলহাদ বলা এটাকে এলহাদ ফি আসমা ইল্লা আজাল আল্লাহর নামের মধ্যে এলহাদ বা সীমা লঙ্ঘন আল্লাহর নামের মধ্যে সেই পথ থেকে বিকৃত পথ অবলম্বন করেন এলহাদ বিকৃত পথ অবলম্বন করেন মানে সহজ পথ থেকে বাদ দিয়ে বিকৃত অংশ গ্রহণ করা অনুরূপভাবে কেউ কেউ আছে মানাত এটা আরবের মুশেকরা আল্লাহ তালার মানাত নামটিকে বিকৃত বিকৃত করে নিয়েছে মান্নার নাম থেকে মান্নার অর্থে মান্নান অর্থ হচ্ছে যিনি মানুষকে দয়া প্রবণ হয় দয়া দেখান এবং যিনি এহসান করেন দয়া করেন তো এখান থেকে তারা মানাত মানাত নামটা রূপ রূপ ইয়া করে নিয়েছে ভেঙে নিয়েছে অর্থাৎ তারা মনে করেছে যে আল্লাহ তালা একটা মেয়ে নামকরণ করে দিলাম এই জন্য নাম দিল আল্লাহ তালা মান্নান থেকে মানাত হয়ে গেল নওয়াজ এই জাতীয় যারা কাজগুলি করে তারা প্রত্যেকেই এলহাত করছে ফি আসমাইল্লা আজ আল্লাহ নামের মধ্যে এলহাত করে কোরআন করিমে আল্লাহ তালা তার নামগুলো থেকে নামগুলোকে নামগুলোতে এলহাদ করা থেকে নিষেধ করেছেন আমাদেরকে তিনি বলেছেন জারুল্লাদিন এলহাদুনাফি আসমাই ছেড়ে দাও তাদেরকে অর্থাৎ ছেড়ে দাও তো ছেড়ে দেওয়া নয় মানে আমার হাতে ছেড়ে দেন আমি তাদেরকে দেখিয়ে দেবো শাস্তি দেব কিভাবে শাস্তি দিব আল্লাহ তালা সেটা বলেননি যারা যা আমল করছে সেটার শাস্তি আমি তাদেরকে দিব যারা আল্লাহ তালার নামে এলহাদ করে তাহলে বোঝা গেল আল্লাহ তালার নামে এলহাদ করা যাবে না এলহাদ বিভিন্নভাবে হয় কখনো কখনো এলহাদ হয় আল্লাহ তাল্লাহর নামকে অস্বীকার করলো একেবারে পুরোপুরি অস্বীকার করলো কখনো কখনো না পুরোপুরি অস্বীকার করলো না নামের অর্থ অর্থহীন করে দিল যেগুলো অর্থ নাই আবার কখনো কখনো এটা এটা হলো অস্বীকার করার রূপ আরেকটা হচ্ছে যে আল্লাহ তালার নামগুলোকে মানুষের রূপে সাব্যস্ত করলো যে না আল্লাহ তালার এই নামগুলো মানুষের নামের মতোই মানুষ যেভাবে গাফুর ক্ষমাশীল আল্লাহ সেরকম ক্ষমাশীল এরকম মনে করা সেটা একটা এলহাত তাহলে এই দুইটা জিনিসই নিষিদ্ধ আবার তৃতীয় যেটা নিষিদ্ধ সেটা হচ্ছে আল্লাহ তালার নামগুলো আল্লাহ তালাকে মানুষের নাম নিজের নাম পক্ষ থেকে কোনো নাম দিয়ে ডাকা যেমন আব কেউ নাম দিয়েছে কেউ বা ইল্লাল ফায়লা নাম দিয়েছে কেউ বা ওয়াজিবুল উজুদ নাম দিয়েছে কেউ বা যেমন এখন অনেকেই নাম দিয়ে থাকে পিতা আবার কেউ কেউ নাম দিয়ে থাকেন যে কেউ কেউ নাম নাম দিয়েছে যে ওয়াজিবুল উজুদ এই জাতীয় নামগুলো এই জাতীয় নামগুলো সবই দেয়া আল্লাহ তালাকে নিজের পক্ষ থেকে কোনো নাম দিলে সেটা এলহাদ হয়ে যাবে চার নম্বর হচ্ছে যে এলহাদ হয় বেশিরভাগ সময় সেটা হচ্ছে আল্লাহ তালা নামগুলোকে নিজেরা পরিবর্তন করে আল্লাহ তালা নামগুলোকে একটা অংশ নিয়ে অন্য কাউকে দিয়ে দেয়া সেটাও শরীয়তে জায়েজ নেই তো এই এলহাদের এই প্রত্যেকটি প্রকার নামের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে আল্লাহ তালার জন্য এই এই জাতীয় কোনো এই জাতীয় কোনো কিছু করা যাবে না করলে সেটা এলহাদ হয়ে যাবে তো আমাদের আল্লাহর নামের ক্ষেত্রে ষাটটি মৌলিক নীতিমালা আমাদের সবসময় মাথা রাখতে হবে আরেকটি জিনিস মাথা রাখতে হবে যে এর অর্থ এই নয় যে আল্লাহ তালার নাম থাকার কারণে বান্দার কোনো নাম সেরকম হতে পারবে না মনে রাখতে হবে নামের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কায়দা হচ্ছে যে কিছু কিছু নাম আছে কিছু কিছু নাম আছে যে নামগুলো একমাত্র আল্লাহ রব্বুল ইজতের জন্য নির্ধারিত এর বাইরে আর কারোর জন্য আর কারোর জন্য সে নির্ধারণ করা যাবে না যেমন আল্লাহ তালার নামের এর বাইরে আর কারোর জন্য সেটা নির্ধারণ করা যাবে না যেমন আল্লাহ তালার নাম আছে আর রহমান সেটা একমাত্র আল্লাহ জন্য নির্ধারিত রহমান আর কারো কারোর জন্য রহমান নামটি থাকা হওয়ার উপযুক্ততা নেই যেমন রাজ্জাক এই নামটি আল্লাহ ছাড়া কারোর জন্য হতে পারবে না আবার যেমন এই জাতীয় কিছু নাম আছে আল্লাহ যেমন নামটি এই নামটি আর কারোর জন্য হওয়ার কোন সুযোগ নেই এর বাইরে কিছু নাম আছে যে নামগুলো আল্লাহ তালা নিজে নিজের জন্য সাব্যস্ত করেছেন আবার কোনো কোনো বান্দার জন্য সাব্যস্ত করেছেন যেমন তিনি কারো জন্য বলেছেন রাউফ যেমন রাসুল্লাহ সাল্লাহ ইসলামের গুণের মধ্যে একটি হচ্ছে রাউফুন রাহিম জাকুম রাসুল আনফুসিকুম আজিজুন আলী হিমা আনিতুম হারিসুন আলিকুম বিল মিনারা রাহিম এখানে রাউফুর রাহিম বলতে রাসুল্লাহ সাল্লাহ ইসলামকে বোঝানো হয়েছে যে তিনি মোমিন্দুর উপর দয়াদ্র হ্যাঁ বিল মিনা রাউফ রাহিম বোঝা গেল তিনি আর রাউফুর রাহিম না বিল মিনা রাউফুর রাহিম ইমানদারদের জন্য রাউফ রাহিম এই জন্য সেটা আল্লাহর জন্য যে রাউফ আল্লাহর জন্য যে যেভাবে নামগুলো সাব্যস্ত হবে বান্দার জন্য সেই রূপে সাব্যস্ত হবে না যদিও দেখতে একই রকম এরকম আল্লাহ তালাও মালিক দুনিয়ার মানুষও মালিক দুনিয়ার মানুষও অনেকে অনেকে মালিক আছে কিন্তু আল্লাহ তালা হল মালিক তিনি হচ্ছেন রাজা ধীরাজ তো নাম যখন সত্তার সাথে যুক্ত হয় তখন তার অর্থের মধ্যে পরিবর্তন আসে এবং সেই অর্থগুলো সত্তা অনুসারে নির্ধারিত হবে এটা হচ্ছে কথা কিন্তু কিছু নাম স্থায়ীভাবে আল্লাহ রব্বুল ইজ্জতের জন্য আছে সেগুলি কখনো আর কার জন্য দেওয়া যাবে না যেমন আব্দুর রহমান রহমান এখন কেউ রহমান কাউকে ডাকা ডাকতে পারবেন না যেমন রাজ্জাক আল্লাহ তালার নাম আব্দুর রাজ্জাক বলতে হবে কাউকার নাম যদি কোনো আব্দুর রাজ্জাক রাখা হয় শুধু রাজ্জাক ডাকতে পারবেন না এই জাতীয় নামগুলো একেবারেই নির্ধারিত আল্লাহ তালার জন্য এখানে কোনো রকমে কোনো সামান্যতম পরিবর্তন পরিবর্তন বা এদিক সেদিক করা যাবে না আবার কিছু কিছু নাম আছে আল্লাহ তালার জন্য মৌলিকভাবে সাব্যস্ত কিন্তু আল্লাহ তালা ছাড়াও মানুষের জন্য তার একটি অংশ এই এই জাতীয় নাম সাব্যস্ত আল্লাহ তালা নিজেও করেছেন এবং মানুষকে এই নামে ডাকা যাবে এবং কাউকে বলা যাবে যে ফুলান রাউফুন তিনি দয়াদ্র ফুলান রাহিমুন তিনি দয়ালু এইভাবে নামগুলো এগুলো কারোর জন্য নির্ধারণ করা যাবে এবং কাউকে রহিম ভাই বা রাজ্জাক কাউকে বলা যাবে যে তিনি গফুর ভাই তিনি এই জাতীয় নামগুলো বলা যাবে কিন্তু গাফার মহাক্ষমাশীল এই জাতীয় নামগুলো আল্লাহ ছাড়া আর কারোর জন্য হবে না হ্যাঁ গফুর নামটাও আল্লাহ তালার জন্য নির্ধারিত হবে কারণ গফুর তিনি গাফের হইতে মানুষ গাফের হইতে পারে কিন্তু গাফুর হইতে পারে না গাফুর তো মুবালাগা সিগা মুবালাগা একমাত্র আল্লাহ তালার জন্য যথেষ্ট নির্ধারিত সুতরাং মহা ক্ষমাশীল হচ্ছেন আল্লাহ তালা এবং মহা দয়াদুর হচ্ছেন আল্লাহ তালা এই জাতীয় নামগুলো যিনি আল্লাহ তালা যিনি নির্ধারিত হবে এর বাইরে আল্লাহ তালা কোনো কোনো নাম মানুষের জন্য হবে কিন্তু সেটা তখন আলিফুলাম যে নির্ধারিত হবে না সেটা হবে আলিফুলাম বেদিত অর্থাৎ শুধু মানুষের একটা অংশ দয়া আছে যেহেতু বোঝা গেল যে নামের ক্ষেত্রে মিল থাকলেও কিন্তু সত্তার সত্তার এক নয় তাহলে এই জাতীয় মিলের কারণে সেটা তাসবির ভিতরে পড়বে না বা উপমার ভিতরে পড়বে না এটা আমরা জানা দরকার শুধু নামের মিল হলেই অর্থের মিল হলেই যে সত্তার সাথে মিল হয়ে গেল এই জন্য যারা অস্বীকার করছে তারা মূলত আল্লাহ রব ইজতের নামকে অস্বীকার করে বসছে এই ষাটটি মৌলিক ষাটটি নীতি আর নামের ব্যাপারে আল্লাহ তালা নামের ব্যাপারে ষাটটি নীতি আমরা সবসময় খেয়াল রাখবো তাহলে আমরা সবসময় এই নামগুলোকে এবং আল্লাহ তালার নামগুলোকে সুন্দরভাবে প্রতিষ্ঠা করতে পারবো ইনশাল্লাহ আমরা পরবর্তী আলোচনা আল্লাহ তালার গুণের ব্যাপারে যে সমস্ত নীতিমালা রয়েছে সেগুলো ইনশাল্লাহ আলোচনা করব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন والسلام عليكم ورحمة الله وبركاته